ইস্তেহদাদু ওয়াল খেতানু ওয়াকাসুসারিবি ওয়ানাতফুল এবেতি ও তকলিম তকলিমুল আজফারি আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রাবুল্লাহ আলমিন পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন এই জন্য বান্দাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতার নির্দেশ দান করেছেন সালাত এবং সালাম নাজিল হুকেনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর যিনি মানুষকে জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার এবং প্রাক পবিত্রতার শিক্ষা দিয়েছেন আজকে আমাদের এই ফিখের দর্শের বিষয়বস্তু হচ্ছে মিসওয়াক এবং পাঁচটি প্রাচীনতম সন্ন্যাত প্রাচীনতম সন্ন্যাতগুলি সম্পর্কে এই মর্মে উম্মুল মমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক সম্পর্কে বলেছেন আর সেওয়াক ও মাতহারাতুন লিল ফাম মিসওয়াক মুখকে পবিত্র করার উপায় মাতহারাতুন মানে হচ্ছে পবিত্রতার উপায় তাহারাত থেকে তো মিসওয়াক করলে মুখের ভিতর পাক পবিত্র হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় মাথারাতন লিলফাম মুখের ভিতর পাক পবিত্রতা এবং পরিষ্কার করার উপায় হচ্ছে মিসওয়াক লি রব্বে এবং মহান আল্লাহ যিনি আমাদের রব পালনকর্তা তার সন্তুষ্টি অর্জনের উপায় মারদাতন রেজা থেকে সন্তুষ্টির উপায় এই হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহ আলী বর্ণনা করেছেন হাদিসটি সনাদের দিক থেকে মোয়াল্লাক হাদিস বলছেন মোয়াল্লাকান মোয়াল্লাক এমন হাদিসকে বলা হয় যে হাদিসের পুরো সনদ না বর্ণনা করে সনাদের শেষ দিকের কিছু অংশ সাহাবির নাম অথবা তার আগে এক দুই আয়োজন তাবেইন বা কারো নাম উল্লেখ করা হয় এক কথায় সনদের প্রথম দিক থেকে এমাম যিনি বর্ণনা করেছেন এমাম বখারি তিনি তার শিক্ষক বা তার শিক্ষকের শিক্ষক তাদের থেকে সনদ সহ বর্ণনা না করে সেটাকে সনদবিহীন বর্ণনা করেছেন রসরুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম থেকে এ হচ্ছে মোহাল্লাহ বেসেগাতিল জজম মানে নিশ্চিত বাক্য দিয়ে তার মানে তাতে কোনো দুর্বলতা নেই কথায় অনেক সময় কথা বলে দুর্বলতা থাকে যদি বলেন যে এই ধরনের কথা বলা হচ্ছে হ্যাঁ বা এই রকম কথা বর্ণিত হয়েছে এটা একটা কথা বাঘ ভূমিও আর একটা হচ্ছে যে আবু রাজি আল্লাহ তালান বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন ঠিক আছে পার্থক্য আছে কিনা বর্ণিত হয়েছে আর সাহাবি বলেছেন বর্ণনা করেছেন দূরত পার্থক্য বর্ণিত হয়েছে আর বর্ণনা করেছেন সহজ ভাষায় বলি একই একই শব্দ দিয়ে বর্ণিত হয়েছে আর হ্যাঁ। আর বর্ণনা করেছেন দুটোর কোনটা বেশি শক্তিশালী বর্ণনা করেছেন হ্যাঁ নিশ্চিত বর্ণনা করেছেন বর্ণিত হয়েছে কেউ বর্ণনা করেছে হ্যাঁ এটা হচ্ছে দুর্বল শব্দ বা দুর্বল বাক্য তো এখানে দুর্বল বাক্য দিয়ে বর্ণনা করেন কোন কোন হাদিস যখন হালকা দুর্বল হয় অথবা যিনি বর্ণনা করছেন তার সে হাদিসের সহি জৈব সম্পর্কে জানা নেই হয়তো তখন এরকম কথা সতর্কতামূলক বলে যে বর্ণিত হয়েছে হাদিসে বর্ণিত হয়েছে হ্যাঁ বর্ণিত হয়েছে আর যতগুলি বিদাতিদের ধর্মীয় কিতাব তাতে এরকম কথা আছে কথিত আছে বর্ণিত হয়েছে বোঝা গেছে জি সহি বখারি মুসলিমে আরো প্রমাণিত হাদিস আবুহার রাজি আল্লাহ তালাহ থেকে তিনি বলেন যে কালা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন খামসমিন আল ফিতরা পাঁচটি বিষয় রয়েছে যেগুলি হচ্ছে প্রাচীনতম সন্ন্যাত বা প্রাকৃতিক সন্ন্যাত ফিতরাত মানে হচ্ছে প্রকৃতি প্রাকৃতিক সন্ন্যাত প্রাকৃতিক সন্ন্যাত মানে এমন সন্ন্যাত এমন আদর্শ সেগুলি যেগুলি মানব জাতির ইতিহাসে প্রাচীন যুগ থেকেই চলে আসছে যুগ যুগ ধরে চলে আসছে এমন ভাবে সেগুলোর আমল হচ্ছে বা সেগুলি মানুষরা করে থাকে আম্বিয়া রসুলগণ করেছেন এবং প্রত্যেক নবী রসুল নিজ নিজ ওম্মতকে শিখিয়েছেন যে যেন সেই বিষয়টি মানুষের হ্যাঁ, হ্যাঁ, প্রকৃতি হ্যাঁ প্রাকৃতিক বিষয়ের মতো হয়ে গেছে ন্যাচুরাল হয়ে গেছে এইরকম <coughs> এই জন্য ফিতরাতের শাব্দিক অর্থ হ্যাঁ প্রাকৃতিক কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে প্রাচীন সন্ন্যত জি প্রথম হচ্ছে এই পাঁচটির আল ইস্তেহদাদু ইস্তেহদাদ শব্দটি হাদিদ থেকে নেওয়া হয়েছে হাদিদ মানে লোহা হ্যাঁ লোহা হাদিদ মানে লোহা লোহা দিয়ে তৈরি হয় হ্যাঁ খুর হ্যাঁ ব্লেড তাই না তো এখানে ওই ইস্তেহদাদ মানে হচ্ছে লোহা ব্যবহার করা হাদিদ মানে লোহা আর ইস্তেহদাদ মানে হচ্ছে লোহার প্রয়োগ করা তো লোহা মানে এখানে খুর হ্যাঁ ব্লেড এগুলি প্রয়োগ করা এগুলি ব্যবহার করা এগুলি কোন কাজে ব্যবহার করা একটু ভদ্র মার্জিত শব্দ শরীয়তে উল্লেখ করা হয়েছে কোরআনে মহাদিসে এইরকম মার্জিত ভদ্র শব্দ উল্লেখ করা হয়েছে সরাসরি এই কথা বলা হয়নি যে নাভির নিচের পশম পরিষ্কার করা কারণ একেবারে নিচে নেমে বলতে হচ্ছে তাই না এইরকম কথা শরীয়তে বলা হয়নি দেখেন সহবাসের ক্ষেত্রেও স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে যে গোসল ফরজ হয় আল্লাহ বলছেন আল্লাহ যদি তোমরা হ্যাঁ নারীদেরকে স্পর্শ করো স্পর্শ হ্যাঁ আল্লাহ বলছেন ছোঁয়ার কথা বলছেন সরাসরি বলছেন না জামা তোমরা যদি নারীদের সাথে সহবাস লিপ্ত হবা সহবাস করো ফলাম যেহেতু মা তাহলে গোসুল ফরজ হচ্ছে কিন্তু পানি পাচ্ছ না তখন ফাতাইয়াম মামু সাইদান তাই এবার তখন গোসলেরও বিকল্প হচ্ছে কি তেয়াম করা পাক মাটি দিয়ে তোমরা তেয়াম করে নিবে আল্লাহ পাক এখানে লামাসা আব্দুল আব্বাস আল্লাহ তালা আনহমা বলছেন যে কোরআনে করিমে যেখানে লামাসা লামস শব্দ নারীদের ক্ষেত্রে পুরুষদের সম্পর্কে ব্যবহৃত হয়েছে লামস লামস মানে টাচ করা হ্যাঁ স্পর্শ করা তার মানে হচ্ছে আলজেমা ও সহবাস কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে বেশি সর্বাধিক লজ্জাশীল ইন্নাল্লাহ হাইয়ুন করিমুন হাদিসে রয়েছে যে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন অত্যন্ত লজ্জাশীল আর বড়ই সম্মানিত হ্যাঁ বড়ই মর্যাদার অধিকারী সুতরাং সম্মানিত সত্তা তিনি এই ধরনের খোলাখুলি শব্দ যে ব্যবহার করেন না আল্লাহ পাকি বলছেন আল্লাহ সরাসরি না বলে ওয়ালা কিন্না ইয়াকনি ইশারা ইঙ্গিতে কথা বলেছেন জি হ্যাঁ কিনা মানে ইঙ্গিতে কথা বলা ইঙ্গিতে কথা বলেছেন জ্ঞানীকে ইঙ্গিত যথেষ্ট জি তা প্রবাদ আছে না বাংলায় বাংলাতে শুধু নয় তো আছে আরবি তো আছে উর্দু সব ভাষাতে আছে এটা জ্ঞানীকে এই ইঙ্গিত যথেষ্ট হ্যাঁ এটা যে ভাষায় থাকে বাংলায় এক এক অঞ্চলের পার্থক্য হইতে পারে কিন্তু হ্যাঁ, সব ভাষাতে আছে আল ইশারাত আবলাগমিনা তসরিহ এটা হচ্ছে আরবি প্রবাদ আল ইশারাত আবলাগমিনা তসরি স্পষ্ট করার চাইতে ইঙ্গিত বেশি হ্যাঁ হচ্ছে বেশি উদ্দেশ্য বহনকারী বেশি স্পষ্ট ভারসিতা আছে দানারা ইসারা কাফিস জ্ঞানীকে ইঙ্গিত করাই যথেষ্ট জি জি প্রত্যেক ভাষাতে আছে যেগুলো জ্ঞানীদের কথা প্রত্যেক ভাষাতে জ্ঞানীরা এইসব আবিষ্কার করেছে হ্যাঁ? জি বা এক ভাষা লোকের আর এক ভাষা থেকে নিয়েছে তর্জমা করেছে তো আল্লাহ রবুল্লা আলমিন রসুল সাল্লাহ ওইরকম ইস্তেহদাদ বলেছেন তো ইস্তেহদাদ মানে কি জানলেন হ্যাঁ নামের নিচের পশম পরিষ্কার করা জি ওয়াল খেতান দ্বিতীয় হচ্ছে খাতনা করা খাতনা কাকে বলা হয় হ্যাঁ জি পুরুষ সে লজ্জা স্থানের অগ্রভাগে যে চামড়া বেড়ে থাকে সেই চামড়াকে কেটে ফেলা এটা হচ্ছে খাতনা যেই চামড়াটা বেড়ে থাকে অতিরিক্ত যেটা বেড়ে থাকার কারণে এটা ধীরে ধীরে বড় হলে পুরুষ মানুষ এটা তার জন্য ক্ষতি হয় সেখানে বদ্ধ হয়ে থাকতে পারে বীর্যবদ্ধ হয়ে থাকতে পারে মজিবদ্ধ হয়ে থাকতে পারে দিনের ক্ষতি দুনিয়ার ক্ষতি দিনের ক্ষতি এই যে এতে পেশাব যখন বদ্ধ হয়ে থাকবে বা মানি বা মজি তখন নাপাক হয়ে গেল ওপর থেকে ধুয়ে ফেললো কিন্তু নাপাক থেকে গেল নাপাক থেকে গেল যার ফলে নাপাক যখন থেকে গেল তোর নামাজ হচ্ছে না হ্যাঁ যেসব বন্দীর জন্য তাহারা পবিত্রতা শর্ত সেসব এবার তার শুদ্ধ হচ্ছে না এই অবস্থায় হয়তো অফ করলো তার হজও হচ্ছে না উমরাও হচ্ছে না ফরজ তো অফটাই তার গোলমাল হয়ে গেল তাই না চিন্তা করেন তাহলে দুনিয়ার পার্থিব ক্ষতি পার্থিব ক্ষতি হচ্ছে যে ওই জায়গাতে নাপাক নোংরা বস্তু জমে থাকার কারণে সেই জায়গাটি কি হতে পারে ইনফেকশন হয় ইনফেকশন হয় মারাত্মক রোগে সেটা রোগের রূপ নিতে পারে ক্যান্সার হইতে পারে অধিকাংশ লোকের যারা অমুসলিম যারা জাতিগতভাবে খাতনা করে না তাদের অধিকাংশের এই লজ্জা স্থানে ক্যান্সার বা মারাত্মক ব্যাধি সৃষ্টি হয় যার ফলে আজকাল চালাক চতুর শিক্ষিত অমুসলিমগুলো এরা বাচ্চাদের ছোট দিকে খাতনা করে নিচ্ছে খাতনা করা তাহলে বকাসু আর মোচ ছোট করা কাস্সা হ্যাঁ মানে হচ্ছে কাটা ছোট করা একটি হাদিস এটি হচ্ছে কাটা কাস শব্দটি ব্যবহার হয়েছে ছোট করে কাটেন আর বড় করে কাটেন দুটোকে সামিল কাটা বেশি করে কাটলেও সামিল আর অল্প কাটলেন সেটাও সামিল ঠিক আছে না আর আরেকটা শব্দ এসছে মজ সম্পর্কে গফ সম্পর্কে সেটা হচ্ছে আনহেকু আনহেকু সওয়ারি মানে বেশি করে কাটো আর একটা শব্দ হচ্ছে আহফুস সওয়ারি এমন করে কাটা যে একবার চামড়ার কাছাকাছি মিলিয়ে দাও মন্ডন নাই আবার মন্ডন না করে কেটেই ছোট করে কি করা বেশি করে ছোট করা একেবারে চামড়ার কাছাকাছি পৌঁছে দেওয়া এগুলো হচ্ছে এফার অর্থ এফা বা এনহাক তাহলে এই বিভিন্ন শব্দগুলি একসাথে করলে দেখা যায় যে মচ ছোট করতে হবে মচ ছোট করতে হবে ছোট করতে হবে কিন্তু আপনার খুব বেশি করে ছোট করাটাও কাটা কাসের মধ্যে সামিল কাস কি বললাম যে কাটা সেটা অল্প করে কাটলেও বলা যেতে পারে আর বেশি করে কাটলেও বলা যেতে পারে কিন্তু ওই দুটো শব্দ যে এসছে ওই দুটো শব্দের অর্থ হচ্ছে যে বেশি করে ছোট করা বেশি করে কেটে ছোট করা তো বেশি করে কেটে ছোট করা যখন অতিরিক্ত শব্দ বাক্য পেলাম রসুল্লাহাম থেকে হাদিসের বাক্য তাহলে বোঝা যাচ্ছে মোচকে যদি বেশি করে কেউ ছোট রাখে তাহলে এটা হচ্ছে উত্তম লেখক এই কথাটি সামনে গিয়ে বলবেন এখন আমি ব্যাখ্যাতে কথাটি বললাম তাহলে আপনাদের ধরেন অনেকে মানুষ আর মুসলিম সমাজে তিন রকম বা চার রকম বলা যেত চার রকম বললে তাহলে বেশি ক্লিয়ার হবে কিছু লোক আছে কাফেরদের পুরোপুরি অনুকরণ করেছে সুতরাং মৌমোচ একেবারে বড় বড় করে একবারে পাক দিয়ে অথবা একবারে ঠোঁট তো ঢেকে নিচে নিচে নিচে ঠোঁট ঢাকতে যাচ্ছে এইরকম এরা অসভ্য এরা হচ্ছে অসভ্য আর এটা হচ্ছে কাফের বিজাতির সাদৃশ্যতা তাদের অন্ধ অনুকরণ যেটা জায়জ নয় দুই নম্বর হচ্ছে এর বিপরীত পুরোপুরি যখন বেশি বড় করাটা শুনলেন তো একবারে বেশি ছোট করা সেটা হচ্ছে হালাক চাঁচা একবার মুন্ডন করা মন্ডন করার একটি হাদিস নেই মন্ডন করার একটি হাদিস যে ব্লেড দিবেন যেমন ব্লেড দিচ্ছেন ধরেন বগল সাফ করায় যেমন ব্লেড দিচ্ছেন আপনি নাভির নিচের পশম পরিষ্কার করাই যেমন আপনি মাথা নেড়া করার সময় ব্লেড লাগাচ্ছেন হ্যাঁ বা খুর ওই রকম মোচকে একবারে কি করা ব্লেড দেওয়ার একটিও হাদিস নেই যে ব্লেড যার ফলে এই কাজটি হাদিস বিপরীত কাজ এই কাজটি জায়েজ কি না সঠিক মত হচ্ছে এবং আইম্মা কেরাম এটাই বলেছেন এই কাজটি অপছন্দনীয় অপমকরু ঘৃণিত ঘৃণিত কাজ কারণ রসুল্লাহ সাল্লাম এইরকম কোন শব্দ বলেননি সাহাবিরা এইরকম ব্লেড দিয়ে একবারে মোচ মুন্ডন করেননি হ্যাঁ, এক শ্রেণীর কিছু আমার দেশের লোকের আছে বিশেষ তরিকার ধর্ম পালন করে তাদের লক্ষণই হচ্ছে মোচকে মন্ডন করা মোচকে মন্ডন করা এটা হচ্ছে তাদের দাড়ি থাকলেও মোচ কি তাদের মোচ হালাক ইমাম মালিক এরকম বেশ কিছু আইমা বলেছেন যে মোচ হালাক করা মানে মুন্ডন করা বলে মানে চেঁচে ফেলা এটা হচ্ছে মুসলা আর মুসলা শরীয়তে হারাম জি হ্যাঁ কমপক্ষে অপছন্দনীয় ঘৃণিত মকরু কিন্তু নাজাইজ এটা প্রমাণ করে তার উক্তিটা এটা হচ্ছে মুসলা মুসলা কি যদি কাউকে হত্যা করাও জায়েজ হয় তারপরে তার কান কাটা হাত কাটা পা কাটা নাক কাটা এগুলো জায়েজ নয় হারাম এটাকে মুসলা বলা হয় ধরেন কেউ হ্যাঁ, এমন অপরাধ করেছে যাতে তাকে হত্যা করা ফরজ হয়ে গেছে যেমন শ্বাস খুন করেছে খনি তো খনিকে খুন করা হত্যা করা কোথায় আলী মানে শ্বাস আল্লাহ ফরজ করে সরকার করবে এটা কিন্তু সরকারের এই অধিকার নেই যে সে অপরাধী সুতরাং তার চোখ তুলে নেব নাক কেটে নেব হাত কেটে নেব হ্যাঁ জিভা কেটে নেব হারাম জি এটা হারাম এটাকে মশলা বলা হয়েছে শরীয়তে মশলা করা হারাম জি আল্লাহর যতই বড় দুশ্মন হোক না কেন যতই বড় আল্লাহ দুশ্মন হোক না কেন মশলা হারাম শরীয়তে তো মোচ এইরকম করে মন্ডন করাকে মশলা বলেছেন উনি তো এটাও করবেন না তাহলে হ্যাঁ এই দুটো বাদে মাঝামাঝি বাকি থাকে দুটো তাই না একটা হচ্ছে মজ কাটছেন কিন্তু একটু বড় বড় করে রাখছেন যেমন আমাদের মিজান ভাই মজ দেখেন মোটামুটি এই ধরনের ধরেন এটা কাটা কাটছেন ঠিক আছে ঠোঁটে ঠোঁটের নিচে না নামে যেমন আবদুল বিন করতেন এখানে মিসওয়াক রেখে কাটতেন তো ঠিক আছে জায়েজ এটা এটা একটা এটাও হাদিস কাসুর সারে মজ ছোট করা এই হাদিসের আমল আর আরেকটা হচ্ছে এর চাইতে ছোট করা যেমন অনেক ভাইরি আছে অনেক ভাইরি আছে যেমন হ্যাঁ আচ্ছা, আপনি তো ওই আমাদের ওই ভাইদের মতো করিয়ে দিয়েছেন মুন্ডন করে তবলিগি ভাইদের মতো হ্যাঁ তো যারা ওই যে ব্লেড ব্যবহার করে তাদের মতো করে দিবেন না আপনারা হ্যাঁ তাদের চেয়ে একটু ইয়ে রাখবেন হ্যাঁ বেশি করে ছোট করো কিন্তু মুন্ডন করে দিও না বা মুন্ডনের মতো করে দিও না দিলেন জিরো মেশিন বলছে আমি তো ব্লেড ব্যবহার করিনি আর জিরো মেশিন মানি তো মুন্ডন জি হ্যাঁ তো যাই হোক মোটামুটি ঠিক আছে মেনে নেওয়া গেল আপনারটা কিন্তু এটা দেখে মুন্ডন তাই না ক্যামেরাতে মুন্ডন আসবে সব এগুলো হালাক পাটি এই মোবারক সব এগুলো আছে আচ্ছা, অনেক ভাইরা আছেন যে একটু একটু আছে ওই যে আব্দুর ভাগিনা আব্দুর ভাইয়ের ঠিক না ঠিক আছে এটা হচ্ছে কি এন হাক বা এফা বেশি করে ছোট করো বেশি করে ছোট করো মক্কার মেহমান মাসা আল্লাহ আমাদের সুরত মক্কা থেকে এসছেন আপনি ঠিক আছে তো এইটা হচ্ছে সবচাইতে ভালো এটা হচ্ছে সবচাইতে ভালো তো দুটোই জায়েজ কিন্তু দুটোর মধ্যে এটা হচ্ছে আফজাল এবার মোষ সম্পর্কে বিস্তারিত শুনলেন আশা করি তাই না সুতরাং মোষের এত দুশ্মন হবেন না যেমন বাঙালি যারা দাঁড়িয়ে রাখে না মোছে রাখে না দুটোই সমান হ্যাঁ দাঁড়িয়ে রাখে না মোছে রাখে না আর ওই আমার তবলিগি ভাইদের মতো হবেন না যে ওর পিছনে বেলেট নিয়ে প্রস্তুত রেডি আছে সবসময় যে তোকে বাড়তে তোকে হ্যাঁ সবসময় তোর জন্য বেলেট রেডি রেখেছি ওটাও করবেন না আর মোচ বড় করে কাফেরদের মতো মোচ রাখবেন না একবারে বোঝা গেছে মাঝামাঝি দুটোর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে বেশি করে ছোট রাখা ওনাতফুল এবেদ এবং বগলের লোমগুলি উঠিয়ে ফেলা নাতাফা এন্তেফ মানে উঠিয়ে ফেলা উপড়িয়ে ফেলা উঠিয়ে যদি ফেলেন কোনো কঠিন কাজ না কিন্তু জীবনের প্রথম থেকে যখন থেকে গজিয়ে তখন থেকে অভ্যাসটা রাখতে হবে তাহলে সেটা ওই লোমগুলি পাতলা থাকবে মোটা হবে না হ্যাঁ খরখরে হবে না যার ফলে উঠা সহজ উঠানো সহজ সেটা এটা হচ্ছে উত্তম কিন্তু কেউ যদি মন্ডন করে যায় যাচ্ছে নাথ শব্দ যেহেতু ব্যবহার হয়েছে হাদিসে সেজন্য এটা হচ্ছে উত্তম উঠিয়ে ফেলা কিন্তু কেউ যদি কি করে ব্লেড দিয়ে পরিষ্কার করে তাও জায়েজ অথবা কেউ যদি ক্রিম ট্রিম দিয়ে পরিষ্কার করে সেটাও জায়েজ রয়েছে ও তাকলিমুল আজাফের এবং নখ কাটা কালামা একলাম মানে কাটা হয় এখান থেকে কলম তো কলমকে কলম কেন বলে এটা আরবির রহস্য আছে যে কলমকে কলম কেন বলা হয় এই যে লিখছি কলমে না কলমকে কলম কেন বলা হয় জি হ্যাঁ তাকলিম কালামা এখলেও মানে হচ্ছে কাটা যে তকলিমুল আজাফের নখ কাটা কাটার অর্থে তকলিম কাপ লামিম থেকে ব্যবহৃত হয়েছে তো কলমকে কলম এই জন্য বলা হয় যে এই আজকাল হ্যাঁ এইসব উন্নত কলমের আগে কঞ্চির বা বাতির কলম ব্যবহার করা হইতো খড়ির কলম ব্যবহার করা হইতো সেটাকে কেটে কেটে ঠিক করা হইতো এই যুগ পেয়েছেন না পাননি আপনারা আমরা পেয়েছি আমরা ছোট কালে বড়ি ছিল বড়িগুলোকে পানি দিয়ে গুলে দোয়াতে হ্যাঁ রাখতাম আর তারপরে কঞ্চির কলম এত সুন্দর করে বানানো হইতো আর বানার পরে কালি ডুবিয়ে ডুবিয়ে লিখতাম আবার শুকিয়ে গেল আবার ডুবাইলাম আবার লিখছি এই করে আমরা আলিফ বা তাসা থেকে শুরু করে অনেক কিছু লিখেছি এমনকি স্কুলে ও কখা ওগুলো দিয়ে লেখা হতো অথবা সিলেট পেন্সিলে লেখা হতো স্কুলে যারা পড়েছে তারা সিলেট পেন্সিল ব্যবহার করতো মাদ্রাসায় সিলেট পেন্সিলটা সাধারণত কম ব্যবহার হইতো এই কি হইতো কঞ্চির কলম সালাফে সালাহিরা এরকম করতেন হ্যাঁ কঞ্চির কলম খড়ির কলম আর তার সাথে ওই কালি জি হ্যাঁ তো যেহেতু এই কলমকে কি করতে হয় কেটে ঠিকঠাক করতে হয় কলম করতে হয় সেই জন্য কলমের নাম হচ্ছে কলম জি অফিস সাহিহাইন আরো সহি বখারি মুসলিমে হাদিস রয়েছে আবদুল্লাহ বিন ওমর রাজি আল্লাহ তালা আনহমা থেকে বর্ণিত মারফু আর রসুল উল্লাহাম বলেছেন আহফু শাওয়ারিফ এই যে আহফু শব্দ চলে আসলো আগেটা ছিল কাস হ্যাঁ যেটাকে আরবরা বলছে গুস বুঝছে না যারা ওদের সাথে মাতৃভাষা বলেন কি বলেন গুস গুস মানে কি কাটো হ্যাঁ তো ওই যে আপনি কাকে গ করেছে দিয়ে ওই কাসকে গাস আর গাছকে আবার গুস এত দূর চলে গেছে বুঝছেন না শব্দটা হচ্ছে কাফ আর সদ জি এখানে কি আসলো মচকে সারেবের বহু বচন হচ্ছে সবারে মচকে তোমরা বেশি করে ছোট করো আহাফু এফা মানে আল মোবালাগা বেশি করে ছোট করা ছেড়ে দাও দাড়িকে বাড়াও এফা মানে বাড়াও জি অনেকের অল্প আরবি পড়া লোকেরা আমাদের দেশের মৌলী সাহেবেরা বা ছাত্র তর্জমা করে যে মাফ করে দাও বা মুন্সি মোল্লারা মাফ করে দাও না এই অর্থ করা বুলেট দাড়িকে মাফ করে দাও মাদ্দা ঠিকই আছে আইন ফা ওয়াও আফউন এর মানে হচ্ছে ক্ষমা করা হ্যাঁ মাফ করা কিন্তু আফু বাবে এফাল থেকে এফা মানে মাফ করা হয় না আরবিতে আফা ইয়াফু নাসারা অ্যানসরে যখন হয় তখন ক্ষমা করা হয় আর যখন বাবে এফাল হবে আফা ইউফি এফা আন তার মানে বাড়ানো ছেড়ে দেওয়া আর এখানে কি ব্যবহৃত হয়েছে আফু বাবে এফআল থেকে ব্যবহৃত হয়েছে সুতরাং এর মানে দুটো একটা হচ্ছে বাড়াও আর একটা হচ্ছে ছেড়ে দাও এটা বলতে পারে জি মাফ করলে সাধারণত ছাড়া হয় ওই অর্থে ধাতুতে মিল আছে ধাতুতে গিয়ে মিল আছে কিন্তু শাব্দিক অর্থ আফু মানে দাড়িকে মাফ করে দাও এই তর্জমাটা মোল্লা মুন্সিদের তর্জমা এটা জ্ঞানীদের তর্জমা নাই তো দাড়িকে কি করতে হবে তাহলে ছেড়ে দিতে হবে বা বাড়াইতে হবে নাকি এক মুষ্টি গিয়ে ওর পিছিয়ে লেগে যেতে হবে এই ফতো কোথায় বলে যে এক মুষ্টির পর ওর পিছিয়ে লেগে যেতে হবে হ্যাঁ ধর পিছা ছাড়ছি না হ্যাঁ ভুল কথা তাহলে এক মুষ্টির পরে যে একবার ওর ওর দুশ্মন হয়ে যেতে হবে এটা ভুল কথা হ্যাঁ অথবা একটু খচখচিয়া করে রাখতে হবে ওটা একেবারে ভুল হ্যাঁ ওর চাইতে ভুল যে মুন্ডন করা কথা বোঝা গেছে মন্ডন করা হারাম দাড়ি মন্ডন করা অথবা মন্ডনের কাছাকাছি ছোট করে রাখা এতটুকু এতটুকু এতটুকু এক ইঞ্চি এগুলি হারাম কাজ দাড়ি মন্ডন করা হারাম কাজ গোনার কাজ এবং রসুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন দাড়ি মন্ডন করতে নবী সাল্লা সাল্লামের কি করা তাহলে নিষেধাজ্ঞা লঙ্ঘন করা না ফারমানি করা এক দুই নম্বর দাড়ি রাখার হুকুম করেছেন বাড়াও আপনি হুকুম উপেক্ষা করলেন মানলেন না হুকুম মানলেন না আর নিষেধাজ্ঞা লঙ্ঘন করলেন বোঝা গেছে দুটো কথা তৃতীয় পয়েন্ট হচ্ছে যে রসর উল্লাহ এবং তার সকল সাহবাইকে রামগন দাঁড়িয়ে রেখেছেন বিনা দাড়ির দাড়ি মন্ডন করা এক লাখ চব্বিশ হাজারের বেশি সাহাবিদের মধ্যে একজনও ছিল না তাহলে আজকে যে সারা বিশ্বের অধিকাংশ মুসলিম আরব ওয়ান আরব সব দাড়ি মুন্ডা এরা কি কি বা সাহাবাই কেরামদেরকে আদর্শ মনে করেছে না তাদের আদর্শ রসুল্লাহাম নন আর তাদের আদর্শ সাহাবাই কেরাম নন কথা বোঝা গেছে শৈতান তাদেরকে একটা ওহি করে দিয়েছে কুমন্ত্রণা দিয়েছে বুঝলেন শৈতানের অশ্বাসা কুমন্ত্রণা শৈতান পাঠ পড়িয়ে দিয়েছে যে এটাকে সুন্নত বলে দে আর সুন্নত বলে দিলে তখন কাজ হয়ে গেল তোর তখন রাখলি রাখলি নাহলে এক শ্রেণীর লোক হুজুররা শুধু রাখবে আর তোরা ফ্রি হয়ে গেলি কথা বোঝা গেছে জি এই অধিকাংশ আরবরা এই কাজ করে দাঁড়ে প্রজলন করেছে বিশেষ করে মেসর সিরিয়া এইসব দেশের লোকেরা আর এই জুলম যে চালিয়েছে দাড়ির ওপর এই জুলমের অনকরণ করে আরো অন্যান্য দেশ আর তারপরে অনারব এরা মনে করছে যে আরে এত বড় বড় কারি আর হাফেজ এরা দাঁড়িয়ে রাখে না এমন দাড়িটা তাহলে কোনো ব্যাপার না সুফান আল্লাহ তিনটি কথা বললাম দাড়ি সম্পর্কে দাড়ি রাখতে হুকুম করেছেন রসুলের হুকুম মানা সন্ন্যাত না ফরজ ফরজ ওয়াজে দাড়ি রাখা ওয়াজেব আর রসুল্লাহাম নিষেধ করেছেন খালিফুল মুশ্রিকের মুশ্রিকদের বিরোধিতা করো আর তোমরা ফাইনম তারা দাড়ি মন্ডন করে তোমরা দাড়ি মন্ডন করিও না তার নিষেধাজ্ঞা লঙ্ঘন করলেন দুটি অপরাধ তৃতীয় অপরাধ হচ্ছে রসুল্লাহাম মোবারক চেহারা ছিল দাড়িওয়ালা বরং ভরা দাড়ি হ্যাঁ হ্যাঁ একটু এখানে নয় সুতরাং এটি হচ্ছে রসুল্লাহাম মোবারক চেহারা আর তাতেই দুনিয়া আখেরাতের কল্যাণ আছে আল্লাহকে ভয় করুন মানুষকে ভয় করবেন না জালেমকে ভয় করবেন না যে দাঁড়িয়ে রাখলে সমস্যা হবে দাঁড়িয়ে রাখলে এই হবে দাঁড়িতে ইজুত আছে দাঁড়িতে রাত দিন অনেক দোয়া পাচ্ছেন হতে পারে এই দাড়ির মাধ্যমে যে সালাম পাচ্ছেন এই সালামের দোয়ার মাধ্যমে আল্লাহ জালেম থেকে রক্ষা করবেন হ্যাঁ তারপরে বালা মুসিবত থেকে রক্ষা করবেন অনেক বিপদ আপদ থেকে আল্লাহ আপনার আপনার পরিবারের হেফাজত করবেন সুতরাং এই চাপের মুখে আছি আর দাড়ি দেখলে সন্দেহ করে আর এই করে সেই করে গাইরুল্লাহকে কেন এত ভয় করছেন সাড়ে তিন হাতের জালেম মানুষকে কেন এত ভয় করছেন আপনি আল্লাহকে ভয় করুন পালা তকসম অকসাউনিন কিন্তু মমিনিন যদি তোমরা মমিন হয়ে থাকো তাহলে তাদেরকে ভয় করেন আল্লাহ বলছেন অকসাউনি আমাকে ভয় করো আমাকে ভয় করো আল্লাহকে ভয় করুন এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসেন ভালোবাসার প্রমাণ দেন জি আখাদ আল আল বলছেন এই যে তিনটি হাদিস বর্ণনা করলেন এই হাদিস এবং এই হাদিসের অর্থ বহনকারী যতগুলি হাদিস রয়েছে অনেক হাদিস রয়েছে এই হাদিসগুলি থেকে নিম্নে বর্ণিত বিধিবিধানগুলি অলামারা ইস্তেমবাদ করেছেন গ্রহণ করেছেন নিয়েছেন সেই বিধানগুলি এখন বর্ণনা করা হয় প্রথম আলোচনা ছিল কি সম্পর্কে মিসওয়াক সম্পর্কে মিসওয়াক প্রথমত মিসওয়াক সম্পর্কে ফাইউস ইউসরাউ সেওয়াক ফি জামিল আওকাত মিসওয়াকের বিষয়টি এমন যে দিনে রাতে যে কোনো সময় মিসওয়াক করা শরীয়তে জায়জ যে কোনো সময় করতে পারেন আপনি আর করলেই ভালো বরং যে কোনো সময় কিন্তু সাতটি এমন বিশেষ বিশেষ জায়গা ক্ষেত্র উল্লেখ করবেন যেই জায়গাগুলিতে মিশ্রক করা সন্ন্যাত বা মুস্তাহ আর বাকি এছাড়াও যে কোনো সময় সকাল বিকাল দুপুর রাত দিন যে কোনো সময় আপনি মিশ্রক করেন মিশকের এত গুরুত্ব রয়েছে যদি আমাদের জন্য কঠিন না হয়ে যেত মিশক করা তাহলে রসুল্লাহাম ফরজ ওয়াজেব হিসাবে কি করতেন নির্দেশ দিতেন কিন্তু ফরজ অজেব করেননি তবে সন্নাতে মোয়াক্কাদা অবশ্যই মিসওয়াক মিসওয়াক কাকে বলে বলছেন ওয়াহুয়া ইস্তেমাল উদ ডাল উদ মানে ডাল ব্যবহার করা না বাবা এই ধরনের কিছু যেটা দিয়ে দাঁত মিম্মা ইয়োতাহেরুল আসনান যা দাঁতগুলিকে পরিষ্কার করে পাক পবিত্র করে অলিসার মাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মিম্মা আলেকা বেহেমা মিন সুফরাতিন ওয়ার আইহা কারণ খাওয়া দাওয়া করার কারণে যে দাঁতে বা মাড়িতে যে হলুদ বর্ণ হয়ে যাচ্ছে আর তাতে দুর্গন্ধ হ্যাঁ হচ্ছে এই দুর্গন্ধ দূর করা আর দাঁত আর মাড়ি হলুদ হয়ে যাচ্ছে হ্যাঁ দেখতে খারাপ লাগছে এই দুটি বস্তু দূর করার উদ্দেশ্যে মিসওয়াক করা হয় আওকাত সবসময় করা এমনকি রোজাদার সারাদিন সময় রোজার অবস্থাতে সকালে দুপুরে বিকালে যে কোনো সময় মিসওয়াক করতে পারে আল্লাহ সাহি সঠিক মতে সঠিক মতে কেন বললেন লিলমাত আহমদারি নবী সাল্লাম রোজাদারদেরকে আলাদা করে বলেন যে তোমরা এই সময়গুলিতে করতে পারবে না এক দল একটা হাদিস বুঝতে ভুল করেছে অল্প সংখ্যক হাদিস বুঝতে ভুল করেছে এক শ্রেণীর আলেম তারপরে ওরা বলে যে আসর পরে রোজার অবস্থায় মিসফাক করা যাবে না কেন কোথেকে বুঝলো নবী করিম সাল বলেছেন ওয়ালা খালুফ ও ফামিসাহিল মিসকি রোজাদারের মুখের ভিতরে যে ঘ্রাণ হয় সেটা আল্লাহর নিকটে অত্যন্ত প্রিয় এবং পবিত্র কিসের চাইতেও বেশি হ্যাঁ? রায় হাতিল মিস্ক মিস্ক মৃগ নাভি থেকে সবচেয়ে মূল্যবান যে সুগন্ধি আতর তৈরি হয় তার চাইতে বেশি আল্লাহর কাছে প্রিয় হচ্ছে রোজাদারের মুখের গন্ধ আর রোজাদারের মুখে গন্ধ সাধারণত পাপের যখন পাকস্থলী খালি হয়ে যায় বিকেল বেলায় রোজা ইফতারের আগেখানে বেশি গন্ধ হয় তখন এই এক শ্রেণীর অল্প কিছু আলেম ভাবলো যে এই সময় মিসওয়াক করা মানে গন্ধ দূর করে দেওয়া যেটা আল্লাহর কাছে এত প্রিয় সেটাকে আপনি দূর করে দিচ্ছেন এটা ঠিক হচ্ছে না বুঝা গেছে ভুল কথা নবী করিম সাল্লা সাল্লাম যে কোনো সময় মিসওয়াকের জন্য উৎসাহিত সুতরাং মেশোয়াক রোজার অবস্থা তো যে কোনো সময় করতে পারেন তবে বিশেষ বিশেষ অবস্থায় সন্ন্যতে মহাকাদা তাহলে পার্থক্য এই যে মুস্তাহাব বা সন্ন্যাত যে কোনো সময় মিসওয়াক করা যে কোনো সময় একজন মিসওয়াক করেছে সন্ন্যতি কাজ করছে কিন্তু কয়েকটি ক্ষেত্র আছে ওই ক্ষেত্রগুলিতে শুধু সন্ন্যাত বা মুস্তাহাব নয় সন্ন্যাতে মোয়াক্কাদা এমন সন্ন্যাত যার তাগিদ আছে যে করো করো করিও মেসওয়াক জি এটা হচ্ছে সোনাতে মহাক্কাদা জি এক নম্বর এন্দাল উজু উজুর সময় উজু করার আগে করা আশু কালা আমার ওম্মতের ওপর যদি কঠিন না হয়ে পড়তো আমি কঠিন না মনে করতাম মুশকিল না মনে করতাম আমি তাদের উপর মুশকিল করে দেওয়ার কারণ না হয়ে যেতাম আমার তহম ওয়াকে তাহলে অবশ্যই তাদেরকে মিসওয়াক করার নির্দেশ দিতাম এন্দা করলে ওজইন প্রত্যেক অজুর সময় এখানে উজু শব্দটি এসছে রহল বখারি মোয়াল্লা ইমাম বখারি রহমতুল্লাহ মোয়াল্লা হাদিস বর্ণনা করেছেন কিন্তু একবারে নিশ্চিত বাক্য দিয়ে হ্যাঁ তার মানে হাদিস সহি ওয়াকুন আলিকা হালাল মদা এটা কখন হবে কুলিকর আগে অজুর আগে মানে কুলি করার আগে কুলি করার পরে করবেন না কুলি করার পরে করলে তো মুখটা পরিষ্কার করবেন না না এই জন্য বলছেন যে কুলি করার সময় দুই নম্বর হচ্ছে ইন্দাস সালাতে ফারদান আর নাফরা ফরজ নামাজ হোক আর নফল নামাজ হোক সালাতের সময় নামাজের সময় মিসওয়াক করা এটিও সন্ন্যত এই সন্ন্যতটি একমাত্র আরব দেশের লোকেরাই পালন করে আমাদের দেশের আলেম সমাজ এটাকে আরেকটাতে ঢুকিয়ে দিয়েছে কি করেছে হাদিসে এসে ইন্দা করলে সালাতিন যদি কঠিন না হতো তাহলে প্রত্যেক নামাজের সময় মিসাক্কর আমার ওম্মদকে হুকুম দিতাম হ্যাঁ বাধ্যতামূলক হুকুম দিতাম কিন্তু বাধ্যতামূলক ফরজ করে দিলাম না তবে সোনাতে মহাক্কাতা থাকলো এটা হচ্ছে হাদিসের অর্থ ইন্দা করলে সালাতিন অর্থ বলছে নামাজের সময় মানে নামাজের আগে উজু আর উজুর সময় একটা হাদিস আছে উজুর সময় আর একটা হাদিস আছে নামাজের সময় দুটোকে কি করে দিয়েছে তারা এক করে দিয়েছে দুটো টাইমকে একটে করেছে যার ফলে আমাদের সে কোন সাধারণ ব্যক্তিকে দেখবেন না আর বড় বড় আল্লামা যারা সাহেব আল্লামা সাহেব আছে তাদেরকেও দেখবেন না জীবনে যে নামাজের আগে এখানে একামত হচ্ছে ওই সময় মিসওয়াক করলো এই সন্ন্যতটা তারা একেবারে উড়িয়ে দিয়েছে পক্ষান্তরে আরব দেশে দেখতে পাচ্ছেন মসজিদ দেখতে পান না বরং এটা সমালোচনা করে এক শ্রেণীর লোকেরা নবী সন্ন্যত ইন্দা করলে সালাতে নামাজের সময় প্রত্যেক নামাজের সময় হাদিসের আমল করেছে আর অনেকে এটা নিয়ে উপহাস ঠাট্টা করে বেকুবেরা আবু রাজি আল্লাহ তালানো বর্ণনা করেছেন দলিল শুনেন নবী করিম আমার যদি কষ্টের কারণ না হয়ে যেত আমার বিশ্বাকে তাহলে অবশ্যই তাদেরকে আমি মিসওয়াকে নির্দেশ দিতাম বাধ্যতামূলক এখানে আছে আমার তোহম বিশ্বাকে ওজুবান হ্যাঁ তাদেরকে আবশ্যক করে দিতাম মিশক করা ইন্দা করলে সালাতিন প্রত্যেক নামাজের সময় সলাতের সময় মোত্তাফাকুন আলী হাদিস বোখারি মুসলিম তিন নম্বর স্থান ক্ষেত্র রাতের নিদ্রা অথবা দিনের নিদ্রা হতে যখন জাগবেন আপনি ওই সময় মিসওয়াক করা ঘুম ঘুম ভাঙার পরে মিসওয়াক করা হচ্ছে সন্নাতে মোয়াক্কাদা কারণ ঘুমিয়ে থাকলে ভিতরটা আঠা আঠা ভাব হয়ে যায় হ্যাঁ দেখবেন যে কি অবস্থা সকলে বুঝতে পারছেন ঘুম থেকে উঠলে মিসওয়াক করে নিলেন ভিতরটা ফেরেস হয়ে গেল হ্যাঁ, মুখের ভিতরটা রাতের ঘুম হোক অথবা দিনের বিশেষ করে রাতের ঘুমের ক্ষেত্রে হ্যাঁ, রাতে যেহেতু লং টাইম ঘুম হয় দিনের ঘুম অনেক সময় হালকায় হয় কিন্তু অনেকে আছে যে দিনের ঘুমও লম্বা হয় হয়তো আর লম্বা হোক আর নাই হোক এক ঘন্টারই হোক অল্পই হোক তারপরেও সন্ন্যাত সেটা হোজাইফা আল্লাহ তালানো থেকে বর্ণিত এই মর্মে হাদিস রয়েছে বলছেন তিনি যে আন্নানবিয়া সাল্লা কানা ইদা কামা মিন আল্লাহকে রসুর উল্লাহ যখন রাতে নিদ্রা থেকে জাগতেন ঘুম যখন ভাগত তখন তাহাজুদ পড়তে উঠছেন রাতের ঘুম থেকে উঠছেন মানে তাহাজুদ পড়তে উঠছেন ওই সময় কি করতেন ইয়াসুস ও ফাহ বিশ্বাক তার মুখের ভিতরকে ফা ফামুন আরেকটি হচ্ছে ফামুন আসলে ছিল ফাউহন ওখান থেকে ফা হয়েছে তার মুখের ভিতরকে ঘষা দিতেন শাসা এসু মানে ঘষা দেওয়া রগড়ানো ঘষা দিতেন কি দ্বারা বিশ্বেওয়াকে মিসওয়াক দ্বারা মিসওয়াক দাঁতে আর মাড়িতে ঘষতেন মোত্তাফাকার বখারি মুসলিম হাদিস সৌসুন মানে আদালাক ঘষা দেওয়া এই নিদ্রার পরে ঘুম ভাঙলে কেন মিসওয়াক করা সন্ন্যাতে মক্কাদা বলছেন যে ঘুমে কি হয় মুখের ভিতরের দুর্গন্ধ আসতে পারে দুর্গন্ধ আসতে পারে তারপর আঠা আঠা হয় দুর্গন্ধ বিশেষ করে হইতে পারে চার নম্বর ক্ষেত্র ইন্দা তাগাইয়রি রায় হাতিল ফাম বে আকলিন অগাইরিহি যখনই দেখবেন যে আমার মুখের ভিতরটা একটু পরিবর্তন এসছে সে আঠা আঠা ভাবের পরিবর্তন হোক বা গন্ধের পরিবর্তন গন্ধের কথা বলছেন লেখক মুখটা যেন গন্ধ গন্ধ ভাব লাগছে যে কোনো সময় সেটা কোনো খাবার খাওয়ার জন্য হোক অথবা অন্য কোনো কারণে হোক খাবারের জন্য হইতে পারে আবার অন্য কোনো কারণে হইতে পারে অনেকের দাঁতের অসুখ আছে অথবা দাঁতের একটু চিকিৎসা করে এসেন তারপরে ওখানে যেহেতু কাজ করেছে তারপরে গন্ধ হয়ে গেছে হইতে পারে কারণ রসুল্লাহ সাহেব রাত্রে ঘুম ভাঙলে কি করতেন মেসক করতেন কেন মেসক করতেন কারণ ঘুমের সময় ভিতরে গন্ধ হয়ে যায় মুখের ভিতরে যে খাবার দাবার খেয়েছেন তার উপর গন্ধ টন্ধ হইতে পারে মুখটা যেহেতু দীর্ঘ সময় খোলা হচ্ছে না যে জন্য হইতে পারে তো ওই রকমই যদি দিনের বেলা তো যে কোনো সময় মুখে গন্ধ আপনি অনুভব করেন যে আমার মুখটা যেন গন্ধ গন্ধ করছে তাহলে সব করে এটাও সন্ন্যত মক্কাদা দলিল ওই হোজাইফা রাজি আল্লাহ ওই হাদিসটি জি তাহলে ওই ওই আমলের উপরে কেয়াস করা হয়েছে এখানে জি পাঁচ নম্বর ক্ষেত্র হচ্ছে এন্দাকে রাতিল কোরআন কোরআন যখন তেলাওত করবেন কারণ কোরআন যখন তেলাওত করছেন আপনি আল্লাহর কালাম পাঠ করছেন তারপরে ফেরিস্তারা ওখানে হাজির মুখ দিয়ে যেন গন্ধ না আসে যদি এত সতর্ক হইতে হয় তাহলে এক শ্রেণীর মানুষরা কোরআনকে নেবে নেওয়ার পরে কোরআনটা চুমা যে কোরআনে চুমা দেওয়া কোরআনের পাতাতে চুমা দিচ্ছেন আমি তো মনে করি যে আরো কোরআনটার অবমাননা করলেন কোরআনের এই চুমা দিয়ে এক তো কাজটা সুন্নতি কাজ না বিদাতি কাজ আপনার চেয়ে বেশি মহব্বত করতেন রসুল্লাহাম কোরআন কেনা করতেন না সার সাহাবিরা তার সাহাবিরা চার ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ যাদের দোহাই পড়ছেন তারা আপনার চাইতে বেশি কোরআনের সাথে ভালোবাসা রাখতেন মহব্বত রাখতেন তারা এমন মহব্বত ইমানের মহব্বত আমলের মহব্বত দাওয়াতের মহব্বত আর কোরআনের খেদমতের মহব্বত করতেন আপনার দ্বারা কোনোটাই হয় না হয়তো হ্যাঁ হ্যাঁ কোরআনটা নিয়ে চুমা দিচ্ছেন এই চুমা দেওয়ার মাধ্যমে আপনার নাকের শ্বাসগুলি হ্যাঁ, ভাব যাচ্ছে মুখের ভাব যাচ্ছে তারপর পাতাটা খারাপ হচ্ছে না এরকম দশ বিশটা লোক যখন চুমা দিতে থাকবে তো পাতাগুলো খারাপ হবে না অবশ্যই খারাপ হবে অবশ্যই খারাপ হবে সুতরাং এই কোরআন চুমা দেওয়ার কোনো দলিল নেই কোনো দলিল নেই একটিও দলিল না রসুল্লাহাম থেকে না কোনো সাহাবি থেকে না কোনো তাবি থেকে এরকম আমল আছে কোরআন চুমা দেওয়া এটা কি অতি ভক্তি অতিভক্তি আর অতিভক্তি সম্পর্কে হ্যাঁ একটা কথা আপনারা জানেন একটা কথা আমি শিখিয়েছি আপনারা কি জানেন যে অতিভক্তি হচ্ছে চোরের লক্ষণ রাস্তাঘাটে বাসে যাচ্ছেন ট্রেনে যাচ্ছেন আর যদি কি একবার চা এনে দিচ্ছে এবার আর কিছু খাবার দিচ্ছে একবার চিপস এনে দিচ্ছে কি এই দিচ্ছে সেই দিচ্ছে হ্যাঁ যদি খাও চলেন হোটেলে খাও এইরকম যদি করে তো কি ভাববেন আপনি যারে একে চেনি না জানি না এত খাতির কেন হ্যাঁ তো দালমে কোনো ব্যাপার স্যাপার আছে ঠিক না অতি ভক্তি চোরের লক্ষ্য এটা আপনারা জানেন আর আরেকটা আমার কাছ থেকে শুনেন এর আগে অনেকবারই শিখিয়েছি অতি ভক্তি যদি ধর্মের নামে ধর্মের নামে যদি অতি ভক্তি হয় তাহলে এটা হচ্ছে বিদাতির লক্ষণ কথা বুঝতে পেরেছেন আর দুনিয়াদারির ক্ষেত্রে যদি অতি ভক্তি দেখেন তাহলে এটা হচ্ছে চোরের লক্ষণ আপনার সাথে খাতির জমা থেকে এটা দুনিয়াদারি এটা দিন ধর্ম না তাই না খাতের জামাই থেকে যদি বেশি ভক্তি দেখেন যে এই এত কেন ভক্তি করে তাহলে ব্যাপার সবার খারাপ আছে যদি ও চুরি ডাকাতি নাও করে আপনাকে বেহুশ নাও করে রাস্তাঘাটে এরকম না করে কিন্তু আপনাকে দশ টাকার দশ রিয়ালের একটা প্লেট একবার হোটেলে খাওয়িয়ে আপনার কাছে দু চার পাঁচ হাজার রিয়াল ধার নিতে চাইবে যে সাথে একটু খাতি টাতি জমায় টাকা পয়সা তো ভালোই জমা থাকে এর কাছে তো এর কাছে একদিন ধার চাইলে আর কথা ফেলতে পারবে না হ্যাঁ দেবেই বিভিন্ন গরজ হইতে পারে বিভিন্ন গরজ হইতে পারে জি জি জি জি বিভিন্ন গরজ শুনেছে যে আপনার বোন একটা সুন্দরী আছে বিয়ে করতে চায় কিন্তু দেখছে যে এত সহজে বিয়ে দেবে এর সাথে খাতির জমাইতে হবে হ্যাঁ এগুলো দেখেছি চোখের সামনে এগুলো ঘটনা আরে হঠাৎ করে এত খাতির কিসে এত খাতির মাঝে মাঝে গিফট নিয়ে চলে আসে মাঝে মাঝে গিফট নিয়ে চলে মাঝে মাঝে গিফট নিয়ে চলে আসে আরে আর একদিন ও চেপে বসেছে হ্যাঁ এরকম বহু ভাইদের ঘটনা আপনি পাবেন আপনি হ্যাঁ রেখে দিল কথা আপনাকে লজ্জায় ফেলে দিল আপনাকে কথা বুঝতে পারছেন তো এগুলো হচ্ছে কি অতি ভক্তি চোরের লক্ষণ বা হ্যাঁ অসৎ হ্যাঁ অসৎ উদ্দেশ্যে দুনিয়ার ক্ষেত্রে অতি ভক্তি করে আর ধর্মের নামে যখন ভক্তি শুরু হবে অতি ভক্তি এটা হচ্ছে বিদাতির লক্ষণ হাজার আসদে শুধু চুমা না যেখানে সেখানে কাবা ঘরে চুমা হ্যাঁ মক্কায় গিয়ে প্রথম মেন গেটে হ্যাঁ এক নম্বর গেটে ওখানেই দিল এক চুমা মদিনায় গিয়ে যেই দরজায় ঢুকে ওই দরজায় চুমা বুঝা গেছে না জি হ্যাঁ হুজুরকে দেখে সালাম করতে মোসাফা করতে এসে একবারে ঝুঁকে গেল সালাম মোসাফা সুতরাং ঝুঁকে গেল হুজুর পায়ে হ্যাঁ কদম্বুসি করা এগুলি হচ্ছে বেদাতির লক্ষণ এইরকম যত অতি ভক্তি দেখবে অতি ভক্তি আল্লাহর এবাদত আল্লাহকে শেষদা না করে হ্যাঁ মজারে শেষদা করা অতি ভক্তি এগুলি হচ্ছে হ্যাঁ, শির্ক অথবা বেদাতের লক্ষণ হয় সেটা শিরকি কাজ আর না হলে বেদাতি কাজ একেবারে মুখস্থ করেন আর একটা একটা ফিট করতে পারবেন যেখানে আল্লাহ বলেননি রসুল বলেননি আর বেশি ভক্তি করছে হয় সে শিরিক করছে না হয় বেদাত করছে হয় মুশরেক সে আর না হলে বিদাতি সে ওই কোরআনের ওই ওইরকম কদম বসি করা মায়ের আর বাপের শ্বশুর শাশুড়ি কদম বসি করা সালাম ওসাফা করে হইল না ওর কোলাকলি মহানাকা করে হইল না মাথায় কপালে আরবদের মতো চুমা দেন ওইটাও তো হইল না ও পায়ে চুমা দিও কদম বসি বিদাতির লক্ষণ এটা জি পীরের মহিদ হয়ে গিয়ে পীরের পা চাটছে হ্যাঁ আর তার স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে যা একটু বরকতের তাবারক নিয়ে ছেলেটাকে নিয়ে গেল মাজারে নিয়ে চলে গেল এগুলো হচ্ছে সব শিরকার বিদাতের লক্ষণ করারে করিম তেলাওয়াত করার সময় কি করবেন মিসওয়াক করবেন কারণ আলী রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত হাদিস রয়েছে তাতে রয়েছে ফাতাহ হেরু আফা কুমলিল কোরআন তিনি বলছেন তোমরা মিসওয়াক করো আর তোমাদের মুখের ভিতরকে পাক পবিত্র করো পরিষ্কার পরিচ্ছন্ন করো কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে অর্থাৎ কোরআনে করিম যখন তেলাওয়াত করবে তখন তোমাদের মুখে যেন দুর্গন্ধ না থাকে হ্যাঁ মুখটা যেন পরিষ্কার থাকে হাদিস ইবনে খোজাইমাতে রয়েছে বেসানাদিন জৈয়দ উত্তম সূত্রে বর্ণিত হয়েছে ছয় নম্বর ক্ষেত্র হচ্ছে এন্দা দখল মানজেল বাড়িতে যখন ঢুকবেন আপনি যখন আপনার নিজের বাড়িতে ঢুকবেন বিশেষ করে যেখানে আপনার পরিবার আছে আপনার স্ত্রী আছে ছেলে মেয়ে আছে হ্যাঁ, বা বাপ মাই আছে কিন্তু তাদের কাছাকাছি বসে একসাথে খাবেন জি বসবেন বিশেষ করে বিবাহিতরা ভালো করে মুখস্থ করেন জি আপনি চান যে আপনার স্ত্রী খুব সেজে থাক আর আপনার মুখের কাছে আপনার স্ত্রী মুখ নিয়ে আসতে পারে না বলতেও পারে না হ্যাঁ উভয় সংকটে কিছু বললে গরম হয়ে যাবে আর জল অত্যাচার চালাবে আর এর মুখের গন্ধে বিছানায় শুইতে পারে না থাকতেও পারে না আপনার পাশে আপনি যেমন চান যে আপনার স্ত্রী সেজে থাক সুন্দরী হয়ে থাক আর ইত্যাদি ইত্যাদি ওই রকম ও সেও চায় সেও মানুষ সেও চায় যে আমার পুরুষটা একটু স্মার্ট থাকে স্মার্ট মানে এই নয় যে হারাম টাকনা নিচে কাপড় পরবেন স্মার্ট জায়েজ স্মার্ট হওয়া যেতে পারে কথা বোঝা গেছে জায়েজ স্মার্ট হবেন আপনি জি ইসলামিক লেবাস পোশাক পরে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন জি বগললে ছয় মাস ধরে চুল কাটেন না আমাদের সে যত দাড়ি মুন্ডা লোক দেখবেন ইল্লাম মাসাল্লাহ যত শিক্ষিত দুনিয়ার শিক্ষিত দেখবেন তাদের বগলের খোঁজ খবর নিয়ে দেখিয়েন ছয় মাস এক বছর কাটিয়ে না নোংরা হয়ে আছে কেন আপনার স্ত্রীর অরুচি হয় না দেখলা এই এইরকম করলে আউজবিল্লা সেটা কাটাও তফিক হয় না আর ডেলি অফিসে আসলে সেভ দাড়ি সেভ না করলে অফিস আসা যায় না বিকৃত রুচি একবারে রুচি বিকৃত হয়ে গেছে যখন বাড়িতে ঢুকবেন মা এসা রাজি আল্লাহ বলছেন আন্না কানা এজা ইয়াবদাউ কানা ইয়াবদাউ এজা দাখালা বাই তহ বিশ্বওয়াক রাহ মুসলিম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন নিজ বাড়িতে প্রবেশ করতেন তখন প্রথম কি কাজ করতেন বিশ্বওয়াক প্রথম কাজ বিশ্বওয়াক বাড়িতে ঢুকে খেতে দাও চা দাও পানি দাও হ্যাঁ অথবা স্ত্রীকে আদর কর না না না না আগে মিসওয়াক করে মুখটা পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কি জানি বাইরে থেকে আসার ওই সময় হঠাৎ করে প্রথম চোটেই যদি স্ত্রীর অরুচি হয়ে যায় তাহলে চরিত্রের অবনতি ঘটতে পারে আপনি এটাকে হালকা মনে করে নেবেন না জি হ্যাঁ স্ত্রী যদি আপনার মনে আপনাকে মনোপুত না পায় তাহলে তার চরিত্রে পদস্খলন ঘটতে পারে আর আপনি ঠিক ওই রকম পুরুষের ক্ষেত্রে পুরুষ যদি স্ত্রীকে রকম না পায় মানসিক দিক থেকে শান্তি পাচ্ছে না শারীরিক দিক থেকে শান্তি পাচ্ছে না বা কথা আচার আচরণে শান্তি পাচ্ছে না তখন সে অন্য পথ খুঁজবে না হারামে লিপ্ত হবে আর এগুলি হচ্ছে অধিকাংশ পরিবারে হাদিস মুসলিমের সাত নম্বর সপ্তম ক্ষেত্র এন্দাল এহতেদারি যখন মৃত্যুর মুহূর্ত উপস্থিত হবে তখন ওই মমর্ষ ব্যক্তি যে একবারে দুনিয়া থেকে বিদায় নিতে যাচ্ছে তাকে মিশ্রক করাতে হবে সে হয়তো করতে পারবে না কিন্তু তাকে মিশক করিয়ে দেন যদি করতে পারে তো ভালো কথা হোস আছে মিশক দেন করুক নিজেই যদি না করতে পারে একটু মিশক ঘোষা দিবেন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলমনার সাথে সাক্ষাৎ করে উত্তম অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন মুখ নিয়ে মাহসারদিয়াল্লাহ তালানা থেকে বর্ণিত এই মর্মে হাদিস রয়েছে বোখারি মুসলিমে যে রসুল্লাহ সাল্লাম মৃত্যু সজ্জায় ছিলেন আর আবদুল্লাহ বিন উমার মিসওয়াক করতে করতে এসছে বা মিসওয়াক একটা নিয়ে এসছে তখন নবী সাল্লাহ ওই অবস্থায় একটু তাকাচ্ছে একটু খেয়াল হচ্ছে মিসওয়াকের দিকে তাকাচ্ছে মায়েশা চালাক মানুষ বুঝতে পেরেছে যে মিসওয়াকের দিকে তাকাচ্ছেন তার মানে হয়তো নবী সাল্লাহ সাল্লাম মিসওয়াক করতে আগ্রহী তখন মিসওয়াকটাকে তার কাছ থেকে নিয়ে আবার অসুস্থ মানুষ একবারে শেষ অবস্থায় চিবাতে হয়তো পারবেন না শক্ত নিজে চিবিয়ে দিলেন চিবিয়ে দিয়ে নরম করে দিয়ে তারপরে রসুল্লাহ সাল্লামের মুখে দিয়ে দিলেন মিসওয়াক রসুল্লাহ শেষ কাজ ছিল রসুল্লাহ সাহেব এই মিসওয়াক হ্যাঁ। এই মিসওয়াক করেছেন জি এর থেকে মিসওয়াকের গুরুত্ব বোঝা যায় আর এতে থেকে আরো বোঝা যায় যে একজনের চিবা মিসওয়াক রুচি থাকলে আরেকজন করতে পারে হ্যাঁ বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে করতে পারে স্বামী চিবিয়ে দিলে স্ত্রী মেশ করছে বা স্ত্রী চিবিয়ে দিলে স্বামী করছে কোনো অসুবিধা নেই রসুল্লাহাম করছেন আরো আরও প্রমাণ করে এটা ভালোবাসার প্রমাণ যে ভালোবাসা আবার স্ত্রীর সাথে আছে পরস্পরকে আপনি ভালোবাসেন এটার বাস্তব প্রমাণ যে তার জীবাণু মেশক হ্যাঁ তার মুখের ভিতরে গেছে মেশক সেই মেশক ব্যবহার করতে কোনো অসুবিধা নেই জি হ্যাঁ দ্বিতীয় যে বিষয়টি এখানে এই হাদিসগুলিতে এসেছে সেগুলি হচ্ছে সোনানুল ফিতরা প্রাচীনতম সন্ন্যত সমূহ বা প্রাকৃতিক সন্ন্যত সমূহ এগুলোকে খেসালুল ফিতরা কেন বলা হয়েছে মানে প্রাচীনতম সন্ন্যত অথবা প্রাকৃতিক সন্ন্যত সম্যাত খেসালুল ফিতরা সোনানুল ফিতরাও বলা হয় আর খেসালুল ফিতরা খেসাল খাসলাতনের বাবচন খাসলাতন মানে চরিত্র আমরা বাংলায় বলি লোকটার খাসলত খারাপ একটু বাংলা গোল করে দিলি হয়ে গেল হ্যাঁ খাসলাত আরবি হলো উর্দু তো খাসলাত বলি ইসকি খাসলাত খারাপ হয় উর্দু ব্যবহার করে আর বাংলাতে গিয়ে এর খাসলত খারাপ জি আমাদের অঞ্চলের খাসলত খারাপ জি সম্মিয়াত খেসালুল ফিতরা তো এই প্রাচীনতম সন্ন্যত গুলিকে এগুলিকে কি বলা হয়েছে সোনানুল ফিতরা বা খেসালুল ফিতরা বলা হয়েছে প্রাচীনতম চরিত্র বা আদর্শ তাহলে খেসালের মানে এইরকম হবে আদর্শ কারণ এই কাজগুলি একটি নতুন কথা বর্ণনা করছেন আমি তো কিছু বয়ন করেছি তার সাথে শুনেন কারণ এই কাজগুলি যারা করে এই যে প্রাচীনতা সন্ন্যতগুলি যারা বাস্তবায়ন করে তারা ভূষিত বা তাদের মধ্যে এই গুণ রয়েছে কি গুণ রয়েছে ওই প্রাকৃতিক গুণ রয়েছে ফাতার আল্লাহ আলে যার ওপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহ পাক সুন্দর করে সৃষ্টি করেছেন তাই না মানুষকে আল্লাহ কি করেছেন সুন্দর করে লাকাদ খালাকাল ইনসানাফি আহসানে তাকুইম আল্লাহ সুরায় তিনি বলেছেন নিঃসন্দেহে মানব জাতিকে আমি সৃষ্টি করেছি অতি সুন্দর অবয়বে শুধু সুন্দর না ফি আহসান আলোচনা অতি সুন্দর অত্যন্ত চমৎকার শারীরিক গঠন দিয়ে দৈহিক গঠন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন দেখেন একটা বাচ্চা ছোট থেকে বড় হচ্ছে ধীরে ধীরে কত সুন্দর লাগছে হ্যাঁ আদর করতে ইচ্ছা করে তাই না তারপরে মোচ গজিয়ে গেল দাঁড়িয়ে বেরোলো ঠিক আছে তারপরে বগলে বেরোলো হ্যাঁ আরো যেখানে রয়েছে অপ্রয়োজনীয় চুল যেগুলো সেগুলো বেরোলো যখন বেরোলো তখন এগুলোতে করে কি হ্যাঁ বিভিন্ন রকমের বিভিন্ন দিক থেকে খারাপ লাগে ময়লা আবর্জনা জমবে এখানে যত লোম থাকবে তত হ্যাঁ কারণ যেখানে জোর আছে সেখানে ময়লা আবর্জনা জমবে এইরকম জায়গাতে ময়লা আবর্জনা অত জমবে না যত এখানে জমবে বুঝছেন না এখানে ময়লা জমবে ঠিক না ওই রকমই আপনার নাভির নিচের যে স্থানগুলি সেখানে ময়লা আবর্জনা জমবে জি হ্যাঁ আর যত নোংরা হবে যত ময়লা আবর্জনা জমবে তত বেশি আপনার হ্যাঁ শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতি করে এটা জি হ্যাঁ এইরকমই মোজ যদি বড় বড় হয়ে যায় তো দেখতে ভালো লাগবে নাকি হ্যাঁ ভালো লাগবে এই জন্য মোজ বের হওয়ার আগে ছেলেদেরকে দেখতে কত সুন্দর লাগে দশ থেকে নিয়ে চোদ্দ পনেরো বছরের ছেলেদেরকে দেখবেন দেখতে কত সুন্দর লাগে লাগে না লাগে না হ্যাঁ খুব সুন্দর লাগে আর তারপরে যখন মোজ বেড়ে যায় তখন চেহারা যে লাবণ্য সেটা কমে আসে হ্যাঁ কমে আসে মোজ বেরোল দাড়ির ক্ষেত্রে দাড়ি পুরুষদের জন্য সাজ এটা জিনত মায় সাজি আল্লাহ তালা বলতেন যে আলহামদুলিল্লাহ বিল্লোহা সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যিনি পুরুষদেরকে সুসজ্জিত করেছেন দাড়ির দ্বারা দাড়িটা সাজ এত সুন্দর লাগে আপনি বিনা দাড়ির ছবি একটা রেখে দেন যারা দাড়ি এখনো রাখেননি আর দাড়ি রাখার পর একটা ছবি করেন আর পাশাপাশি দুটো ছবি নিয়ে নিজে বিচার করিয়ে কোনটা ভালো লাগে আপনাদের অনেকে যাদের চল্লিশ পার হয়ে গেছে বয়স দাঁড়িয়ে যদি না থাকে তো গাল ট্যাপসা লাগবে বুঝেন ট্যাপসা বুঝেন কি বুঝেন না আপনারা এই ভাষায় বুঝেন যাতে বুঝেন মানে বসা বসা লাগবে হ্যাঁ দেখতে খারাপ লাগবে এখানে মানে জড়ো হয়ে গেছে দেখতে খারাপ লাগছে লাগছে না লাগছে না ভালো করে দেখবেন তাহলে কিন্তু যখন দাঁড়িয়ে থাকবে তখন চেহারা হ্যাঁ গালটা ভরা গাল লাগবে ওটা বোঝা গেছে কত সুন্দর লাগছে এটা একটা বুঝাইলাম আপনি এইভাবে আরো বুঝতে পারেন আপনি তো দাঁড়িয়ে হচ্ছে সত্যি জিন যেমন মহিলাদের জন্য লম্বা চুল থাকা হচ্ছে শ্বাস চুল না থেকে যদি চুল হ্যাঁ পুরুষদের মতো করে রাখে তো মহিলাকে দেখতে ভালো লাগবে যদি নেড়া করে নেয় যদি টাকলা করে নেয় দেখতে ভালো লাগবে নোংরা লাগবে আপনার রুচি হবে না আপনার স্ত্রী যদি টাকলা করে নেই ঠিক না তাহলে আপনার যদি আপনার স্ত্রী মাথা টাকলা করে নিয়েছে বা আপনার মতো চুল করে সেজন্য দেখতে ভালো লাগে না তো আপনাকে কি করে ভালো লাগবে প্রাকৃতিক ভাবে আপনিও দাড়ি মন্ডা যদি লোক হন তা আপনার স্ত্রীকেও ভালো লাগে না আপনার স্ত্রীকেও ভালো লাগে না জি আর যদি সে বলে যে না না তোমাকে ভালো লাগছে ভালো লাগছে অনেক এরকম আছে তাহলে সে আসলে তার প্রকৃতি হ্যাঁ কি হয়েছে বিকৃত হয়ে গেছে মাসখুল ফিতরা মানুষের প্রকৃতি বিক্রি হয়ে যায় যার যেরকম প্রকৃতি বিকৃত হয়েছে ওইভাবে ও খারাপ হয়ে যায় ব্যবিচারকারী লুচ্চাকে ওইটাই ভালো লাগছে প্রকৃতি তার কি হয়ে গেছে বিকৃত হয়ে গেছে মদখোরকে নোংরা জিনিস নোংরা জিনিস খেতে ভালো লাগছে কারণ প্রকৃতি তার বিকৃত হয়ে গেছে বোঝা গেছে হ্যাঁ ধূমপাইকে ওই ওই গন্ধই ভালো লাগছে তামাকের গন্ধ আর ওই ধোঁয়ার গন্ধই ভালো লাগছে কিন্তু আপনি আপন মায়ের পেটের ভাই যদি আপনার ধূমপান অভ্যাস না থাকে গন্ধ বরদাস্ত করেন তো আপনার তো মায়ের পেটের ভাই তাও বরদাস্ত করতে পারছেন না বরদাস্ত করতে পারছেন না কথা হচ্ছে আপনার ছেলে মেয়ে বরদাস্ত করতে পারছে না কিন্তু ধীরে ধীরে আপনার এই ধোঁয়া খেয়ে খেয়ে আপনার ছেলে মেয়ের প্রকৃতি বিঘ্নিত করে ফেলেছেন যার ফলে আর কিছু লাগে না ওদেরকে বাপ সিগারেট খাচ্ছে ছেলে মেয়েরা ধোঁয়া টানছে আর তাদের শরীর সর্বনাশ হচ্ছে প্রকৃতি বিঘ্নিত হয়ে গেছে কিছু বলছেন হয়তো আল্লাহ রাবুল আলমিন এই ফিতরা তারপর পয়দা করেছেন জি দাড়ি থাকলে সুন্দর লাগে কিন্তু মজ যদি বড় করে দেয় দাড়ির মতো দেখতে হিংসুর পশুর মতো লাগবে হ্যাঁ যার ফলে মজকে ছোট করতে হবে জি হ্যাঁ আর যেগুলো বললাম অন্য অন্য যেগুলো হ্যাঁ সেগুলো যদি থাকে আর যদি নখ থাকে তাহলে হিংসুর পশু লাগবে বাঘ ভল্লুকের মতো লাগবে লাগবে না লাগবে না জি হ্যাঁ এক শ্রেণী মহিলার আজকাল বাঘ ভল্লুক এই বড় বড় করে ঠিক আছে জি আল্লাহ দায়াত করে দরকার সুতরাং এর জন্য শরীয়তে কি করা হয়েছে উৎসাহিত করা হয়েছে যে এই ফিতরা আল্লাহ যে ফিতরাতের পয়দা করেছে এই ফিতরাতের উপর তোমরা থাকো ওয়াস্তাহাব্বা আলম তাদের জন্য পছন্দ করেছে লিয়া কোন আল্লাহ আকমাল ইসেফাত যাতে করে সর্বোত্তম হ্যাঁ, বৈশিষ্ট্যের সাথে জীবন যাপন করে ওয়াশরাফে হার খুব ভালো অবস্থায় যাতে করে জীবন যাপন বলে এখন আল্লাহ আজমাল হাইয়াতিন আর সুন্দর গঠনের সাথে থাকে ওয়াহাসানে খিলকাতিন আর উত্তম অবয়বে থাকে ওয়াহিয়া সন্নাতুল কাদিমা তাহলে ইসলাম ফিতরা তর্জমা এখন করছে এটি হচ্ছে প্রাচীন সুন্নাথ যুগ যুগ ধরে মানব জাতি মচকে ছোট করেছে ছোট করেছে দাড়িকে বড় করেছে আরে কাফের অমুসলিম তারাও প্রাচীন প্রাচীন যুগে কি করতো দাড়ি রাখতো কারণ জানতো যে দাড়ি না রাখতো আমি মহিলা হয়ে যাব তো মহিলা হলে দেশ শাসন কি করে করবো যেন ফেরাউনও দাড়ি রেখেছে ঠাকুরও দাড়ি রেখেছে হ্যাঁ কালমাক্সও দাড়ি রেখেছে লেনিনও দাড়ি রেখেছে সব দাড়িওয়ালা দেখবে যত বড় বড় কাফের দাঁড়িয়ে সবগুলি দাড়িওয়ালা আছে হ্যাঁ আবু জাহাল তো নয় অনেক পুরাতন বলবেন কিন্তু কথা হচ্ছে যে এই এই যুগে দুই একশো বছরের মধ্যেও বলছি জি হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর এক বছর একশো বছর হ্যাঁ সকলে যত বড় বড় ব্যক্তিত্ব তারা দাঁড়িয়ে রেখেছে তার মানে দাড়িটা বড় ব্যক্তিত্বের প্রমাণ আর দাড়ি না থাকা হচ্ছে কাপুরুষতার প্রমাণ আর মহিলারা প্রাকৃতিক ভাবে এই উপলব্ধি করে নাকি দাড়িওয়ালা যদি হুজুর দেখে দাড়ি দেখলে হুজুর তাহলে পিঠের কাপড় উঠিয়ে মাথা ঢাকে মুখ ঢাকে আর যদি বিনা দাড়িওয়ালা ফেরিওয়ালা দেখে তাহলে দৌড় দিয়ে ওর কাছ থেকে কেনাকাটা করে হ্যাঁ কারণ আমারই জাতি আছে মনে হয় ঠিক না তো আসলে মানুষের ফিতরত গাড়ি দেখলে লজ্জা পায় গাড়ি দেখলে লজ্জা পায় জি দাড়ি তো অনেক গোনা থেকে বাঁচায় দাড়ির বহু উপকারিতা আছে আমার দাড়ির উপরে আলোচনা আছে দেড় ঘন্টা ভালো গুরুত্বপূর্ণ আর অনেকগুলি হাদিস দিয়ে আলোচনা আছে কিন্তু এখানে এমনিতেই সংক্ষেপে বলছি ধরেন কিন্তু শুনে রাখেন কিছু পয়েন্ট দাড়ি আপনাকে বহু পাপ থেকে বাঁচান দাড়ি নিয়ে আপনি একটা মহিলার দিকে তাকাইতে পারবেন ফেল ফেল করে কিন্তু বিনা হলে একটা মহিলা যাচ্ছে ওদিকে তাকাইতেই আছে তাকাইতে আছে লজ্জাই লাগে না তো দাড়ি গোনাতে বাঁচালো না বাঁচালো না এমন কি রাস্তা রাস্তাতে যাচ্ছেন টিভি চলছে টিভির দোকান করতে টিভি চলছে দাড়ি লজ্জা পাবেন যে কি করে দাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবো অভদ্র লাগে তাই না দাড়ির মানহানি হচ্ছে তাহলে দাড়ি বহু পাপ থেকে এরকম বাঁচাবে দাড়ি আপনাকে মার খাওয়া থেকেও বাঁচাবে আরো শুনে দেখেন মার খাওয়া থেকে বাঁচাবে একবার আমার চোখের সামনে এক টাউনে এক সাইকেল ওলা দাড়ি দাড়ি ওলা সাইকেল সাইকেল চালাচ্ছে একটা বাচ্চাকে দিল অ্যাক্সিডেন্ট করে মানে ধাক্কা দিল কেমন করে তো আশেপাশের লোকেরা তো ঘেরে নিয়েছে বলছে তুমি দাড়ির জন্য বেঁচে গেলে আমার চোখের সামনে দাড়ির জন্য তুমি বেঁচে গেলে না হলে আমাদের দেশে অ্যাক্সিডেন্ট করলে কি করে গণধোলাই খেতে হয় তারপরে বাঁচবে না বাঁচবে সেটা পরের কথা তাই না তো ও দাড়িতে ওকে বাঁচিয়ে দিলা দেখলেন দাড়ির ফায়দা আছে এ হচ্ছে প্রাচীনতম সন্ন্যত আল্লাহ ইখতারাল আম্বিয়া যা আম্বিয়া কেরাম পছন্দ করেছেন ওয়াত্তাফাকাত আলাইহা সারায় সমস্ত শরীয়ত নো আলী সালামের যুগ থেকে শুরু করে বরং আদাম আলী সালাম বলতে হবে সমস্ত শরীয়ত আসমানি বিধি বিধান একমত দাঁড়িয়ে রাখার উপর বা এই শুধু দাঁড়িয়ে না দাঁড়ির সাথে সোনালী ফিতরে যে পাঁচটি প্রাচীনতম সন্ন্যত রয়েছে ওয়াহাজিল খেসাল এই পাঁচটি চরিত্র বা আদর্শ হচ্ছে প্রথম হচ্ছে আলী ইস্তেহদাদ খুর ব্লেড ব্যবহার করা সেটা হচ্ছে হালকুল আনা নাভের নিচের লোম কি করা মন্ডন করা এটা মন্ডন করা ভালো এটা কি করা ভালো মন্ডন করা ভালো ভালো জি মন্ডন করলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায় পক্ষান্তরে উঠিয়ে ফেলা ক্ষতিকর উঠিয়ে ফেলবেন না হ্যাঁ, বগলের ক্ষেত্রে উঠিয়ে ফেলার কথা বলা হয়েছে কিন্তু এই ক্ষেত্রে উঠিয়ে ফেলবেন না ওয়াহিয়াশার আর নাবে থাউল আল ফর্জ সেটা কি আনা শব্দটি কি সেটা হচ্ছে যে ওই সব লোম যা লজ্জা স্থানের চারিদিকে গজায় লজ্জা স্থানের চারিদিকে সৌম্য ইস্তেহদাদান এটাকে ইস্তেহদাদ কেন বলা হলো ইস্তেমালিল হাদিদাতে ফিহে এতে লোহা আর প্রয়োগ করতে হয় অর্থাৎ ওয়াহিয়াল মুসা মুসা বা মুস মানে ব্লেড বা খুর ব্লেড খুর ব্যবহার করতে হয় ওয়াফি এজালাতিহি তাজমিল ওয়া নাজাফাতুন আর এই নাভের নিচের লোম দূর করলে তাতে সৌন্দর্য বাড়ে পরিচ্ছন্নতা বাড়ে হালকিন সেটা মুন্ডন করেই দূর করেন যে মুন্ডনের শব্দটি হাদিস আসলো হালকোলানো আর না হইলে সেটা আপনি ক্রিম টিম ব্যবহার করে করতে পারেন ওয়াল আফদাল হাল হালকো আর উত্তম হচ্ছে নাভের নিচের লোম কি করা আচ্ছা, আচ্ছা মন্ডন করা লে ওরু দেহি ফিস না কারণ এটাই হাদিসে বর্ণিত হয়েছে কেউ যদি কেচি দিয়ে কাটে যেমন হ্যাঁ, আপনাদের বললো না সব যে আমি কেচি দিয়ে মজকে ছোট করি তো এইরকমই যদি ছোট করে কিন্তু কেচি দিয়ে হ্যাঁ বা মেশিন দিয়ে তো চলবে না চলবে না চলবে না চলবে না মেশিন এক নম্বর বা জিরো নম্বর দিয়ে পরিষ্কার করছে হ্যাঁ নবীন নিচের লোম তো জায়েজ হইলেও উত্তম হচ্ছে কি আল হালকো মন্ডন করা ব্লেড ব্যবহার করা জি কারণ হাদিসে হালক শব্দটি ব্যবহার ব্যবহৃত হয়েছে ওয়ালে আন্নাফাইল মাহাল আর যদি কেউ উঠিয়ে ফেলে উঠিয়ে উঠালে চামড়াটা ঢিলা হয়ে যায় এটা ক্ষতি করা হবে বলছেন ওইটি দুই নম্বর প্রাচীনতম সন্নত হচ্ছে খেতান খাতনা করা খাতনা কি শুরুতে বলেছি এখন লেখকের ভাষায় হয় অহওয়া এজালাতুল জিলদা চামড়া দূর করা কোন চামড়া আল্লাতি তোগাতিল হাসফা যে লজ্জা স্থান পুরুষ লিঙ্গের অগ্রভাগকে ঢেকে রাখে হাসফা বলা হয় জি কাটা অংশটা যেটুকু ছোট বাচ্চাদের যে খাতা করতে গিয়ে কাটে যে চামড়া তার ভিতরে যেটা থাকে অগ্রভাগ হাত্তা তাবরোজাল হাসফা কতটুকু কাটতে হবে যতটা ওই যে অগ্রভাগ ঢেকে আছে অতটুকু ওর বেশি না আবার খালিয়ে খুলিয়ে বেশি কাটা ঠিক নাই ও এখনো জামানা শেখার আর এটা বাল্য জীবনের ছোট কালেই করা উচিত খাতনা ছোট কালে সাবালক হওয়ার আগেই করা উচিত আর যত ছোটতে করবেন তত ভালো তাই জন্য সাত দিনে করাটাই সবচেয়ে উত্তম খাতনা সাত দিনের দিনে যদি করেন আকিকার সাথে এবং যেসব কাজ সাত দিনে করা হয় তার সাথে এটা সবচেয়ে ভালো আরব দেশে কিন্তু এরকম করে আরব দেশে যদি হসপিটালে আপনার জন্ম হয়েছে আমাদের জিজ্ঞেস করে যে খাতনা করে দিব হ্যাঁ খাতনা করবেন এখনই জি হ্যাঁ সাত দিন অথবা বিশ বাইশ দিনের মধ্যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে যে তাড়াতাড়ি করে না এরকম বলবেন যদি আপনি না না করবো না সেটা আলাদা কথা লিয়ান্ন আস্ত্রা উপর আন প্রথম কথা তাড়াতাড়ি রোগ ভালো হয়ে যাবে ঘাস শুকিয়ে যাবে ছোট বাচ্চাদের তাড়াতাড়ি ঘাস আর ছোট বাচ্চা ওই যে সাত দিনে দশ দিনে বিশ দিনে যদি করেন তো ও কিন্তু হাত দিয়ে ও নাড়তে যাবে না হ্যাঁ বোঝা গেছে কিন্তু এক বছর দুই বছরের বাচ্চা যখন সুর সুর করবে ঘাস খাবে তখন দিবে ভালো করে একেবারে বড় ক্ষতিকর জি আর যদি সাত বছর আট বছর দশ বছর পনেরো বছর করে দেন যেমন দেশে আছে পালিয়ে বেড়াচ্ছে ও আর ওকে তেড়ে বেড়াচ্ছে হ্যাঁ আমাদের দেশে মেহমান আসলে মোরগ ধরা করে আশ্চর্য কথা লজ্জা পায় না ছেলেটা লজ্জা পাচ্ছে এগুলো করা যায় না আসলে এইভাবে হ্যাঁ, একটা হচ্ছে জায়েজ কিন্তু কথা হচ্ছে যে কাজটা তো কাজ মাধ্যমিক স্কুলে পড়ে একজন বলছে হ্যাঁ মানে এইট নাইনে পড়ে আর ওর খাতনা করছে খাতরা করেছে দিয়ে স্কুলে এসছে তো মেয়েরা বলছে যে কি রে তোর কি হয়েছে রে বলেন এটা আসলে জায়জ কাজ এগুলো না সাবালক হলে একেবারে ফরজ সাবালক হয়ে যাচ্ছে করছে না তার ফরজ তরকারি কিন্তু যত তাড়াতাড়ি তত আফজার উত্তম খেতান খাতনার রহস্য তত্ত্ব হচ্ছে এই তা জাকার পুরুষ লিঙ্গকে পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন করা মিনান নাজাসাতে আল মোহতাকেনাতে ফিল কুলফা ওই নাপাক কি থেকে নাপাক বস্তু পেশাব থেকে বা বীর্য থেকে বা মজি থেকে যা ওই জায়গাটিতে বদ্ধ হয়ে থেকে যায় কুলফা বলা হয় ওই চামড়াটা অগ্রভাগের চামড়াটাকে কুলফা বলা হয় ওই কুলফাকে কেটে ফেলতে হবে কুলফা কাটানো আরবিতে বলছে কুলফা কাটার নাম হচ্ছে খাতনা জি সহজ ভাষা দিলমাতিল মার আহ এখানে আর একটি কথা লেখক বলে দিয়েছেন যা হয়তো আপনাদের অনেকে যেন নতুন হবে মহিলাদেরও খাতনা জায়েজ কিন্তু ওয়াজেব না আর এই রকমের শূন্যতা মকাদা এইরকম কিছু না যদি কেউ মনে করে যে ছোট মেয়েদের খাতনা করব ছোট মেয়েদের তো এটা শরীয়তে এর বৈধতা আছে এর উপকারিতা আছে কিন্তু পুরুষদের মতো নাই পুরুষদের মতো তাগিদও নাই আর পুরুষদের মতো ওটা থেকে গেলে করো নয় জি হ্যাঁ আর এই প্রচলনটা মেসরে সুডানে আছে আপনারা জানেন কিনা মেসরে সুডানে ছোট মেয়েদেরও ছেলেদের খাতনা করে জি আমার দেশের আমল নাই আর নতুন কাজ না করেই ভালো শুধু জাহেজ কাজ খুব বেশি খুব বেশি বলা যেতে পারে মাকরো মাহাদিসে এসছে এটা ভালো সম্মানের কাজ কিন্তু কথা হচ্ছে যে এটা ওই রকমের সোনাতে মক্কাদা নাই তিন নম্বর এহফাউ সারেফ মজকে বেশি করে ছোট করা এহফা কাকে বলা হয় ওহু আল মোবাল জামি এই সমস্ত মোচ এইখান থেকে এখান পর্যন্ত সমস্ত মোচকে বেশি করে ছোট করা এটা হচ্ছে এহফা ওয়াল এহফা আফদল মিনাল কাস এমনি ছোট করার চাইতে বেশি করে একবারে ছোট করা চামড়ার কাছাকাছি পৌঁছে দেওয়া এটা হচ্ছে বেশি উত্তম লেখাও নেহি ইয়াসমাল কাস কারণ বেশি করে ছোট করলেও কাটা হইল আর শুধু যদি কাটেন আর বড় করে খেতেন দেন তো সেটা এফা হলো না বেশি করে ওটা ওই হাদিসের আমল হল না কিন্তু জায়জ আছে আর কারণ এতে সৌন্দর্যতা যত ছোট রাখবেন মজ তত সুন্দর লাগবে আর তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এগুলো তো ময়লা আবর্জনা জীবাণু জমবে না আর এরকমই কাফেরদের তত বিরোধিতা হবে কারণ যত দেখবেন কাফের কাফের মানে মজবুর মানে মজবুর দেখেন ইন্ডিয়ান কেরালা দেখে জি আর তারপরে উত্তর ভারতে আছে উত্তর ভারতে বিহারি বিহারিদের এই বড় বড় মোচ হাজি তারপর হ্যাঁ পাকিস্তানে মুসলিম কাফেরদের আসলে তো এটা ছিল কাফেরদের সভ্যতা মোচকে বড় করে রাখা আর কাফের রাজারা মোচ পাকিয়ে টাকিয়ে রাখতো কিন্তু এইগুলো মুসলিম কি করে করে নির্লজ্জ অথবা জাহেল চার নম্বর তাকলিমুল আজাফের নখ কাটা ওহ ওয়াকাত ও মা মাতাল আনিল্লাহাম এই গোস্তের চাইতে বেশি যতটা বেড়ে থাকবে অতটা নখ কাটতে হবে গোস্তের ভিতরে ঢুকিয়ে দিতে হবে না গোস্তের চাইতে যতটা যে সাদা হয়ে যাচ্ছে যে ওইটুকুতে ময়লা আবর্জনা ঢুকে থাকতে হবে অতটুকু কাটবেন এমন করে কাটবেন না যে আমরা ঘা করে দেন হ্যাঁ জি হ্যাঁ অনেকে কাটতে গিয়ে নিজে কষ্ট পায় পড়ে লম্বা হইতে দেবেন না কারণ নখ সৌন্দর্য রয়েছে আর নখের নিচে যে ময়লা আবর্জনা জমে যায় সেটা দূর হয়ে যায় পক্ষান্তরে যারা নখ রাখে বড় করে ময়লা আবর্জনা জমে থাকে আর দেখতেও হিংস্র পশুর মতো লাগে এটা ক্ষতিকর সব দিক থেকে ক্ষতিকর অরুচিকর এইরকম বড় বড় নখ নখ নিয়ে যদি কেউ খেতে বসে রুচি হবে রুচি হবে না একজন রুচিশীল মানুষের অলবোধন সেবা আল বাহিমিয়া বলছেন আর দূরে থাকা হিংসুর পশুর সাদৃশ্যতা থেকে হিংসুর পশুর মতো হিংসুর পশু যেমন নখ কাটতে জানেন না ওকে জানেন না ওইটুকু শিখানো হয়নি ওকে আল্লাহ বোধ শক্তি দেয়নি তো আপনি কেন ওইরকম হইলেন আর বিশেষ করে মহিলাদের মধ্যে এরকম পাঁচ নম্বর হচ্ছে নাথফুল এবেথ বগলের চুলকি উঠিয়ে ফেলা নাথ মানে সার আর নাবেদ ফিল এবেদ বগলের নিচে যে চুলগুলি গজায় সেগুলিকে দূর করা ফাইসান্ন এজালত হাজার সার বিনাথ ফে উঠিয়ে ফেলা হ্যাঁ উপড়ে ফেলাটাই হচ্ছে সোননাথ ওয়াহ আফজাল মিনাল হালক ব্লেড দিয়ে মন্ডন করার চাইতে উত্তম সেটা কেন সোননাথে বেজালে হাদিসে উঠিয়ে ফেলা বা উপড়ে ফেলার কথা এসছে আবিল হালাক আও গায়ে আলিকা আর মন্ডন করলেও জায়েজ আছে বা অন্য কিছু ক্রিম টিম দিয়েও যদি পরিষ্কার তাও যাই লেমাফি ইজালাতে হাজার সারে মিনা নাজাফাতে যদি এই বগলের নিচের চুলগুলিকে দূর রাখেন বেশি বড় না হইতে দেন তাহলে এতে পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে আর দুর্গন্ধ ছড়াবে না যত বেশি আপনার বগলের নিচে লোম থাকবে তত বেশি তাড়াতাড়ি একটু ঘামলেই দুর্গন্ধ ছড়াবে ঘামলেই দুর্গন্ধ ছড়াবে পরীক্ষিত এটা আর ছোট করে রাখেন দুর্গন্ধ তেমন হবে না হ্যাঁ সৃষ্টিগত কারো হয়তো হরমোনের দোষে কারো এমনি গোসল করে আসছে তারপর শরীর গন্ধ করছে ওটা আলাদা কথা এই বগলের নিচে চুল যত বড় হবে তত দুর্গন্ধ বেশি বৃদ্ধি পায় তারপর একটি মাসালা বলছেন ওয়াক্ত এই যে এই কাজগুলি করবেন কদিনের মধ্যে করতে হবে হ্যাঁ নাভের নিচে লোম পরিষ্কার করা ওয়াকাসু সারে মোস কাটা ওয়া তাকলিমুল আজ কাটা নাথফুলের বগলের নিচের চুল উপড়ে ফেলা এগুলো এজা তালাত বড় হইলে প্রথম হচ্ছে কি যখন দেখছেন যে বড় হয়ে গেছে তখনই ঘামের সময় ময়লা আবর্জনা জমছে হ্যাঁ ইত্যাদি আপনি লম্বা হইলেই পরিষ্কার করে দেন তার আর আর চল্লিশ দিনের বেশি রাখা হচ্ছে মাকরু বরং না যাইজ হ্যাঁ না যাইজ চল্লিশ দিনের বেশি রাখা ঠিক নাই কারণ বিশাল চল্লিশ দিন ম্যাক্সিমাম বলেছেন বগলের ক্ষেত্রে চল্লিশ নাবের নিচের ক্ষেত্রে চল্লিশ নখের ক্ষেত্রে চল্লিশ করলে তো অনেক বড় হয়ে যাবে তাই না এই জন্য বলছেন যে বড় হইলে তাড়াতাড়ি কেটে নেন বাকি আপনাকে টাইম দেওয়া হয়েছে যে এর বেশি যেন না হয় এর বেশি যেন না হয় কেন চল্লিশ দিন বেশি করা অপছন্দনীয় মকরু বা নিষিদ্ধ লিন্নাহি আনজালেক কার নবী সালাম নিষেধ করেছেন নিষেধ করেছেন ফি হাদিস আনাস আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস রয়েছে ওয়ালা ইয়াজুজ তারকু কোহাতা তাতুল জিদ্দান একেবারে লম্বা হয়ে যাচ্ছে মাসকে মাস আর বছরকে বছর থাকছে এই রকম যদি হয়ে যায় তাহলে এটা জায়েজ নয় হারাম বিহাইসু ইউসদুল মুশরিকিন ওয়াল মাজুস ওয়াস সিবা কারণ এতে মুশরিকদের হ্যাঁ সাদৃশ্যতা হয় মজুস অগ্নিপুজুকদের সাদৃশ্যতা হয় মজ বড় বড় করে রাখলে বা অসেবা এবং হিংস্র পশু সাদৃশ্য হিংস্র পশুর হ্যাঁ গায়ের পশম থাকেই হ্যাঁ আছে কখনো কাটে না তারপরে নখও কাটে না ওই রকমই আপনি একজন মানুষ তারপরে কেন আপনার এই অবস্থা হবে আর একটি মাসালা এখন দাড়ি সম্পর্কে বলছেন মাসালা ওয়াজিব এ ফাউল্লাহিয়া দাড়ি বাড়ানো সোননাথ না ওয়াজিব বলছেন ওয়াজিব আর ওয়াজিব আর ফরোজ একই জিনিস কোনো পার্থক্য ওয়াহারম হালকা যখন দাঁড়িয়ে রাখা ওয়াজিব কারণ নবী হুকুম করেছেন হুকুম পালন করা ওয়াজিব আর মুন্ডন করতে নিষেধ করেছেন সুতরাং নবী যেটা নিষেধ করেছেন সেই কাজটি করা হারাম ইয়াহরুম হালকোহা দাড়ি মুন্ডানো হচ্ছে হারাম আও মিনহা অথবা দাড়ি তার কিছু ছোট করে দেওয়া খুব বেশি করে ছোট করলে হারাম খুব বেশি যদি ছোট করে তাহলে হারাম শুধু এতটুকু বলা যেতে পারে যে যদি কেউ মোটামুটি দাড়ি যথেষ্ট আছে আর সেটা যেমন ইবিন তাইমাহতাল্লাহ বলছেন যে এক মুষ্টি আছে তারপরে যদি কাটে তো তখন এখতলাফ আছে যে কাটা জায়েজ কিনা একদল বলছেন জায়েজ নয় একদল বলছেন যে উত্তম অবস্থায় ছাড়া কিন্তু জায়েজ আর একদল বলছেন যে এক মুষ্টি দেখে কেটে নাও এগুলি হলো ফতুয়া কিন্তু নাবিস আসলাম যেহেতু বাড়াইতে বলেছেন যত বাড়াবেন তত উত্তম হবে আর এত ছোট করা নাই যে দাড়ি দেখে চেনা জানে যে দাড়ি আছে জি শুধু একটা করে লাইন তো বলছেন যে আবদুল্লাহ ওমার রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত রয়েছে দাড়ি কেন রাখা অজেব আর মন্ডন করা হারাম বলছে বলছে খালিফুল মুশরেকিন তোমার মুশরেকদের বিরোধিতা করো মুশরেকদের মুশরেক বলতে হিন্দু এবং মজুস বুঝিয়েছেন নবী কারণ ওই যুগে মুশরেক হ্যাঁ অগ্নিপূজক ইরানি অগ্নিপূজকদেরকে বোঝানো হইতো আর ভারতের ভারত উপমহাদেশের হিন্দুদেরকে বোঝানো হইত তো এরা তখনও চোদ্দশো বছর আগে দাড়ি মন্ডন করতো হিন্দুরা দাঁড়িয়ে রাখতো না তারপরে মুজুস অগ্নিপুজকরা ইরানিরা দাঁড়িয়ে রাখতো না তাদের বিরোধিতা করতে বলেছে ও আহফুস সওয়ারেব সুতরাং তারা মোচকে বড় করে রাখে তোমরা কি করো মোচকে বেশি করে ছোট করো ও আউফুল লোহা আর দাড়িকে পূর্ণ করো আউফু শব্দ এসছে এখানে দাড়ি সম্পর্কে কয়েকটা শব্দ এসছে তার মধ্যে এটা একটা আউফু মানে পূর্ণতার সাথে রাখো তাহলে পুরো আপনার মুখমণ্ডল রাখবেন আপনার যতটা দাঁড়িয়ে আছে এদিক থেকে কাটতে কাটতে এক শ্রেণীর মোল্লারা এবারে গালকে এটা আবার মাদ্রাসা পড়া মোল্লাদের রোগ এটা একটা হ্যাঁ গালে এইগুলো কেটে রাখছে না আউফুর বিপরীত পূর্ণ করে রাখো আর খু মানে লম্বা করো ঢিলা করো ছেড়ে দাও এর খা মানে বোঝা গেছে ওয়াফেরু পূর্ণ করো জি আফু ছেড়ে দাও বা বাড়াও এই বিভিন্ন শব্দগুলি দাড়ি সম্পর্কে এসছে মোত্তাফাকুন আলী বোখারি মুসলিমের হাদিস আল্লাহ ফকরবুল আলমিন যেন আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করেন দিন অনুযায়ী চলার তৌফিক দান করেন যাদের মধ্যে ত্রুটি আছে এই ত্রুটির অনুভূতি তার মধ্যে আল্লাহ পাক যেন পয়দা করে দেন এবং তাদেরকে সংশোধনে আল্লাহ পাক তৌফিক দান করেন যার মধ্যে যে ভুল ভ্রান্তি আছে আল্লাহ পাক তবা করে ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহ পাক দ্রুত আমাদের সংশোধন করার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে পাক পবিত্র জীবন দান করেন এবং পাক পবিত্রতার সাথে তার সাথে সাক্ষাতের তৌফিক দান করেন ভালো অবস্থায় ভালো রূপ চেহারা নিয়ে আল্লাহ পাকের সাথে যেন সাক্ষাতের আল্লাহ পাক সুযোগ করে দেন আল্লাহ পাক কালিমা তাইয়েবার উপর আমাদেরকে যেন মত দান করেন আল্লাহ পাক যেন আমাদের জান্নাতুল ফিরদৌস নসিব করেন ওসল্লা সাল্লাম আলবিয়ানা মোহাম্মদ ওয়াল আলহি ওসাহবি আজমাইন مشرقا وهدى من الرحمن يهدينا به للصالحات وللمكارم والتقى هذا كتاب الله أعذب منهل أنعم به من مورد لمن استقى قد صانه رب العباد بحفظه وحماه حتى لا